সীমান্ত প্রহরী অন্তরে রাখো দৃঢ় মনোবল আগ্রাসী শক্তি যেন ভেঙে দিতে না পারে বাংলাদেশের শৃঙ্খল সীমান্ত প্রহরী অন্তরে রাখো দৃঢ় মনোবল আগ্রাসী শক্তি যেন ভেঙে দিতে না পারে বাংলাদেশের শৃঙ্খল সীমান্ত প্রহরী কত বীর স্বাধীনতাকে আঁকড়ে ধরে জীবন বিলিয়ে দিল অকাতরে কত বীর স্বাধীনতাকে আঁকড়ে ধরে জীবন বিলিয়ে দিল অকাতরে সেই ইতিহাস সামনে রেখে সেই ইতিহাস সামনে রেখে এগিয়ে যাও হে শান্তির দল সীমান্ত প্রহরী অন্তরে রাখো দৃঢ় মনোবল আগ্রাসী শক্তি যেন ভেঙে দিতে না পারে বাংলাদেশের শৃঙ্খল সীমান্ত প্রহরী সীমান্ত প্রহরী এই দেশ কোটি জনতার প্রিয় ভূমি ভুলতে পারি না তাকে কভু আমি এই দেশ কোটি জনতার প্রিয় ভূমি ভুলতে পারি না তাকে কভু আমি এই জমিনে ঠাঁই পাবে না এই জমিনে ঠাঁই পাবে না আগ্রাসী শক্তি হায়নার দল সীমান্ত প্রহরী অন্তরে রাখো দৃঢ় মনোবল আগ্রাসী শক্তি যেন ভেঙে দিতে না পারে বাংলাদেশের শৃঙ্খল সীমান্ত প্রহরী সীমান্ত প্রহরী